هنا علم الجهاد على السواري يبشر بالملاحم والضراب هنا معنى الخلافة قد تجلى وقام الشرع يحكم في الرحاب هنا علم الجهاد على السواري يبشر بالملاحم والضراب هنا معنى الخلافة قد تجلى وقام الشرع يحكم في الرحاب بسم الله الرحمن الرحيم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار المنادي মিডিয়া পরিবেশন করছে উস্তাদ আবু সুফিয়ান হাফিজাহুল্লাহর বয়ান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মসজিদে তাকওয়া মোরা মসজিদে জেরর মসজিদে তাকওয়া এবং মসজিদে জেরর কাকে বলে এই বিষয়ে আল্লাহ সুবাহান এবং তার রাসুল আমাদেরকে কি আলোচনা করে শুনিয়েছেন আমাদেরকে কি বলেছেন এর হুকুম কি পাতলে দিয়েছেন এবং আমাদের করণীয় কি সেই বিষয় নিয়ে আজকে আমাদের এ আলোচনা আল্লাহ সুবাহান তালা চাইলে আমরা এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তবে সংক্ষিপ্ত আকার ইনশাআল্লাহ কিন্তু যদি আপনার সামনে এই মাস আলাটা ক্লিয়ার না থাকে আপনি মুজাহিদ হয়েছেন আল্লাহ সুবাহ আপনার সামনে এমন পরিস্থিতি তৈরি করে দিয়েছেন কিন্তু আপনি সেটা করতে পারছেন না তখন আপনি কি করবেন আল্লাহ সুবাহ বলছেন والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون অর্থ আর যারা মসজিদ বানিয়েছে ক্ষতি সাধন কুফুরি ও মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতিপূর্বে আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যে লড়াই করেছে তার ঘাটি হিসাবে আর তারা অবশ্যই শপথ করবে যে আমরা কেবল ভালো চেয়েছি আর আল্লাহ সুবাহ সাক্ষ্য দিচ্ছেন যে তারা অবশ্যই মিথ্যাবাদী লা তাকুম ফিহি আবাদা لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين অর্থ আর সাবধান তুমি এই মসজিদে জেরারে কখনো সালাত আদায় করতে দাঁড়িও না যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপর তুমি সেখানেই সালাত আদায় করবে আর সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আর আল্লাহ সুবাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন এবার আমরা দেখব মসজিদে দেরাজ সম্পর্কে আল্লাহ সুবাহ যে আয়াত স্পষ্ট করে দিয়েছেন আয়াতের ব্যাখ্যা আল্লাহ সুবাহ আয়াতে বলছেন আর যারা এমন মসজিদ বানিয়েছে যাদের উদ্দেশ্য হচ্ছে ক্ষতি করা ক্ষতি সাধন এই ক্ষতি সাধনটা কি কুফর আল্লাহ কুফরন বলেছেন প্রথম শব্দটি এই কুফরন শব্দ বলে আল্লাহ ব্যাপক বুঝিয়েছেন কোন খাস এবং বিশেষ কুফুরকে আল্লাহ সুবাহ বুঝাননি এই আয়াতের যেই শানে নজুল আমরা যেটাকে বলি যে অবতীর্ণ হওয়ার কারণ এই অবতীর্ণ হওয়ার কারণটা আমরা দেখে আসি এই হাদিসটি সমস্ত হাদিসের কিতাবে রয়েছে সমস্ত হাদিসের কিতাবে সমস্ত তাফসিরের কিতাবে সমস্ত সিরাতের কিতাবে রয়েছে এবং এই হাদিসটি এই ঘটনাটি খুব প্রসিদ্ধ যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াত অবতীর্ণ হয়েছে তো আল্লাহ সুবাহ এই আয়াত অবতীর্ণ করেছেন যে ঘটনার পরিপ্রেক্ষিতে সে ঘটনাটি ছিল আমি সংক্ষেপে বলবো কারণ এই ঘটনাটা অনেক লম্বা অনেক লম্বা যতটুকু আমাদের এই আলোচনার সাথে প্রয়োজন সামঞ্জস্যপূর্ণ ঠিক ততটুকুই বলবো কয়েকজন মুনাফিক কয়েকজন মুনাফিক অর্থাৎ কুফার যারা অন্তরে অন্তরে কুফুর রাখে এবং উপর দিয়ে ভালো সেজে আল্লাহ রসুলের দরবারে আসা যাওয়া করত এদেরকে মুনাফিক বলা হয় আর আল্লাহ রসুলের যুগের সমস্ত মুনাফিকরাই পরিপূর্ণ কাফের ছিল একশো পার্সেন্ট কাফের ছিল পিওর কাফের ছিল তো এই কয়েকজন মুনাফিক বা কাফের তারা আল্লাহ রসুল সাল্লাম যে মসজিদ তৈরি করেছিলেন মসজিদে কুবা সেই মসজিদে কুবা থেকে কিছু একটা দূরে কিছুটা দূরে আরেকটা মসজিদ তৈরি করলো আর সেই মসজিদের উদ্দেশ্য ছিল যে মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করবে মুসলিমদের মধ্যে মুসলিমদের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে এবং সেই যুদ্ধের একটা ঘাঁটি বা আলোচনা কেন্দ্র বা ইত্যাদি ওরা সেই মসজিদটা ওরা ব্যবহার করবে তো ওরা যখন এই মসজিদটি বানালো তখন আল্লাহ রসুলাম যেহেতু তখন বিদ্যমান তো আল্লাহ রসুল সাল্লাহামকে যদি দিয়ে একক্ত সালাত আদায় করানো যায় তাহলে সবার কাছে মসজিদটা গ্রহণযোগ্য হয়ে যাবে তো তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তো এমন সময় সেই অনেক ব্যস্ততার সময় তারা এসে বলছে মুনাফিকরা জিয়া আমরা একটি মসজিদ তৈরি করেছি কারণ এই মসজিদে কোবাটা দূরে আর আমরা যে মসজিদটি তৈরি করেছি সেটা মানুষের কাছে আপনি সেই মসজিদের সালাদ পড়বেন এবং সেই মসজিদের সালাদ পরে উদ্বোধন করে দিবেন তো আল্লাহ রসুল সাল্লাম সহজ সরল মনে বললেন যে আমি তো এখন ব্যস্ত আছি আমি ইনশাআল্লাহ যুদ্ধ থেকে ফিরে এসে জেহাদ থেকে ফিরে এসে আমি তোমাদের সেখানে সালাদ পড়বো আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যুদ্ধে চলে গেলেন এবং জেহাদ থেকে ফিরে আসার সময় ওই রাস্তা দিয়ে আসবেন যেহেতু উনি ইচ্ছা করলেন যে এই মসজিদে সালাত আদায় করেই যাবেন আল্লাহ রসুল সাল্লাম যখন সালাত আদায় করার ইচ্ছা করলেন সাথে সাথে আল্লাহ সুবাহ এই আয়াত অবতীর্ণ করে দিলেন এই আয়াত অবতীর্ণ করে স্পষ্ট স্পষ্ট করে দিলেন যে এটি হচ্ছে মসজিদে জেরার হে রসুল আপনি এই মসজিদে সালাত আদায় করবেন না লা তাকুম আবাদা কখন আপনি সেই মসজিদে এই গুলোতে সালাত আদায় করবেন না এ হচ্ছে ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াত দুটি অবতীর্ণ হয়েছিল তো আমি বলছিলাম যে আল্লাহ সুবাহ এখানে বলেছেন যে কুফর তারা এমন মসজিদ তৈরি করেছে যেটা হচ্ছে ক্ষতিকর আর ক্ষতিটা কি কুফর এখানে আল্লাহ সুবাহ কুফরন বলে কোন কুফরকে খাস করে দেননি ব্যাপক আকারে অর্থাৎ আম হুকুম এখানে এখন আমাদের সমাজের দিকে আমরা তাকাই আমাদের সমাজে বিশেষ করে দারুল কুফুরে দারুল কুফুর যেটাকে বলা হয় যেখানে শরীয়ত প্রতিষ্ঠিত নাই এই দারুল কুফুরে এই যে মসজিদগুলো রয়েছে এই মসজিদের অধিকাংশ মসজিদগুলো হচ্ছে মসজিদে জরার কেন সেদিকে আমরা লক্ষ্য করবো ইনশাআল্লাহ এত দিকে তাকাই আমরা আল্লাহ বলছেন এখানে যে কুফুর বলা হলো আমি আগে বলেছি যে এই কুফুরের মধ্যে আল্লাহ ব্যাপক করে দিয়েছেন কোনো কুফুরকে খাস করা হয়নি তো এখন দেখুন দারুল কুফুরের গুলো মসজিদগুলো এগুলো তাগুদ দ্বারা পরিচালিত গ্রাম অঞ্চলের মসজিদগুলো মেম্বার চেয়ারম্যান মানে অর্থাৎ যারা গণতন্ত্র ধর্মের এবাদতকারী এদের নিয়ন্ত্রণে আর যেসব মসজিদগুলো উপশহর বা শহরে এদের মসজিদগুলো গণতন্ত্রের ইবাদতকারীর মধ্যে যারা নেতা এদের নিয়ন্ত্রণে অর্থাৎ এমপি মন্ত্রী এরা এইসব মসজিদের কমিটি সভাপতি বানিয়ে রাখে এরা কারণ এদের এদের কাছ থেকে তো সহযোগী নিতে হবে এটা তো আছে এখানে আমরা আলোচনায় পরে আসবো ইনশাল্লাহ তো আমি বলছিলাম যে এই যে মসজিদে জেরার হওয়ার যে কারণ সেটা কুফুর আর এই কুফুরের মধ্যে এবং মসজিদগুলো কুফারদের নিয়ন্ত্রণে থাকার কারণে আল্লাহ সুবাহান অবতীর্ণ করা প্রায় সাতশো থেকে আটশো আয়াতের উপর তারা তারা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আল্লাহ সুবাহান অবতীর্ণ করা সাতশো থেকে আটশো আয়াতের উপর এই গুলো নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যে তোমরা জিহাদের কথা বলতে পারবে না কোন কাফের অধিকার রয়েছে কোন কুফার অধিকার রয়েছে যে আমার রবের কোরআনের আয়াতকে ব্যান করে দেওয়া আমার রবের কোরআনের আয়াতকে মসজিদ থেকে আলোচনা বন্ধ করে দেওয়া কোন কুফার অধিকার রয়েছে আল্লাহ সুবাহর অবতীর্ণ করা সাতশো কে আটশো আয়াত প্রত্যেকটি মসজিদে আমি বলবো অধিকাংশ মসজিদে দারুল কুফুরের মসজিদগুলোতে অধিকাংশ মসজিদে নিষিদ্ধ আপনি ওদেরকে বলা হয় আপনারা এই আলোচনাগুলো করতে পারবেন না ইমামদেরকে বলে দেওয়া হয় তাহলে আল্লাহ সুবাহ কোরআনের একটি আয়াতকে যদি কেউ তাকফির করে আল্লাহ সুবাহ একটি আয়াতকে যদি কেউ তাকফির করে একটি আয়াতকে যদি কেউ বন্ধ করে একটি আয়াত আয়াতকে যদি কেউ অস্বীকার করে একটি আয়াত না একটি হরফকে যদি কেউ অস্বীকার করে সে ব্যক্তি পরিষ্কার কাফের তাহলে যেখানে এইসব মসজিদগুলোর উপর এইসব মসজিদগুলোতে সাতশো থেকে আটশো আয়াতের অস্বীকার করা তাকফির করার কুফরি চাপিয়ে রেখেছে এর থেকে মসজিদে জেরার আর মসজিদে ক্ষতিকর মসজিদ আর হতে পারে না আল্লাহ রসুল সাল্লাম ওই যে মসজিদে জেরার কথা বললাম সেই মসজিদে জেরটটি যখন এই আয়াত অবতীর্ণ হলো সেই মসজিদে জেরটটিকে আল্লাহ রসুল্লাহাম আয়াত অবতীর্ণ হওয়ার সাথে সাথে কিছু সাহাবিদেরকে হুকুম দিলেন তোমরা এখনই যাও যে মসজিদটিকে ভেঙে চুরমার করে আগুন ধরা দাও তারপরে কিছু সাহাবি গেলেন যে সেই মসজিদটিকে চুরমার করে আগুন ধরিয়ে দিলেন তো যাই হোক তো এখন এই যে মসজিদে জেরট আল্লাহ সুবাহ প্রায় সাত থেকে আটশো আয়াতকে যেখানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে শুধু নিষিদ্ধ ঘোষণায় নয় বরং এই ছাদ থেকে আটশো আয়াতকে তাকফির করা হয় অস্বীকার করা হয় বিকৃত করা হয় এর বিরুদ্ধে মুজাহিদদের বিরুদ্ধে ফতুয়া দেওয়া হয় তাহলে এর থেকে নিকৃষ্ট এর থেকে নিকৃষ্ট মসজিদে জরার পৃথিবীতে আর নেই আর এইসব মসজিদের ক্ষেত্রে আল্লাহ সুবাহ যেই গুণগুলো বলেছেন যে মানে যে নিকৃষ্ট গুণগুলো থাকবে এর মধ্যে একটা ছিল কুফুর সেই কুফুরের ক্ষেত্রে আমি বললাম যে এটা একটা কুফুর দ্বিতীয় আল্লাহ সুবাহ বলেছেন যে মুমিনদের মধ্যে তাফরিক করা পার্থক্য করা ফাটল তৈরি করা ঝগড়া লাগানো তো এমন কোন মসজিদ কি আছে যেখান থেকে বয়ান করা হয় না যে এই জঙ্গিবাদীরা এইসব করে জেহাদে জেহাদ নামের জঙ্গিবাদীরা তারা এসব করে আপনারা করবেন না আপনাদেরকে ধরিয়ে দিন এই মানে এই যে মুজাহিদদের বিরুদ্ধে মুসলিমদের মাঝে মুজাহিদরা তো মুসলিম এবং সাধারণ মুসলিমও আছে যারা যুদ্ধ করে না কিন্তু জেহাদকে অস্বীকার করে না এরাও তো মুসলিম আবার যারা মুজাহিদ যারা যুদ্ধ করে এরাও মুসলিম তো এই যে দুইটা মুসলিম সমাজে আছে এই দুই এই মুসলিমদের মাঝে পার্থক্য তৈরি করে দেওয়া একটা হচ্ছে জঙ্গিবাদী মুসলিম আরেকটা হচ্ছে স্বাভাবিক মুসলিম এটি পার্থক্য করে দেওয়া এবং এই পার্থক্যের উপর ব্যাপক আলোচনা করা ব্যাপক যে এরা সমাজের এই সমস্যা করে সেই সমস্যা করে মানে যারা মুজাহিদ এদের কথা বলা হচ্ছে এরা এই সমস্যা করে সেই সমস্যা করে এদেরকে আপনি পুলিশ আপনারা ধরিয়ে দিবেন ইসলাম জঙ্গিবাদের হারা এইভাবে কত কিছু বলে তারা একটা মুসলিম যেখানে ছিল সেই মুসলিমদের মাঝখানে একটা জঙ্গিবাদী মুসলিম বানিয়েছে আর একটা সাধারণ মানে নর্মাল মুসলিম বানিয়েছে এই তাফরিক করা এই তাফরিক করা যেখানে থাকবে সেটা মসজিদে দেওয়া আল্লাহ সুবাহ এখানে বলছেন স্পষ্ট তাফরিক এরপরে এরপরে শব্দটা দেখুন তারা এই যে মসজিদগুলোকে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘাট হিসেবে ব্যবহার করবে তো এই যে তারা সরাসরি আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত মুখ দিয়ে যুদ্ধে লিপ্ত ফতুয়া দিয়ে যুদ্ধে লিপ্ত এমনকি সরাসরি যুদ্ধে লিপ্ত এইসব মসজিদগুলো আপনি খালি ওখানে একটি জেহাদের কথা বলেন দেখবেন যে সবাই আপনার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেবে ইমাম যদি একটা জিহাদের কথা বলে সবাই ইমামের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিবে তাহলে সরাসরি এমনকি এইসব মসজিদ থেকে জেহাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হচ্ছে তাহলে সরাসরি আল্লাহ সুবাহর বিরুদ্ধে তারা যুদ্ধে লিপ্ত তো মসজিদে দেওয়ার হওয়ার যতগুলো কারণ ততগুলো কারণ এই দারুল কুফুরের অধিকাংশ মসজিদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ যদি এমন কোন মসজিদ হয় যে যেখানে দারুল কুফুরে মসজিদ কিন্তু সেখানে এই যে সিফাতগুলো বলা হলো এই সিফাতগুলো নেই সেখানে ওপেন আল্লাহ সুবাহ ক্ষেত্রে দাওয়াত দেওয়া হয় জেহাদের কথা বলা হয় যদিও সেখানে নিষিদ্ধ করা হয় কিন্তু সেখানে সেগুলো মানা হয় না এরকম মসজিদ আছে কিনা আমার জানা নেই তাহলে সেটা মসজিদ তাকুয়া হবে তাকুয়া বলে গণ্য হবে তাহলে সেটা মসজিদে জেরার অন্তর্ভুক্ত হবে না কারণ যদিও দারুল কুফুরে মসজিদ অবস্থিত কিন্তু এই যে সিফাতগুলো পাওয়া যাচ্ছে না বিধায় সেটা মসজিদ তাকুয়া এরকম মসজিদ আছে বলে দারুল কুফুরে আমার মনে হয় না যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ তবে আমার জানা নেই এরপর আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে এই যে মসজিদে দরার এই মসজিদে দরারে আপনি কখনোই কখনোই লা আবাদা আবাদা মানে কোনো দিন জীবনে কোনো দিন আপনি এইসব মসজিদে দাঁড়াবেন না লা আবাদা দাঁড়াবেন না সালাদের জন্য দাঁড়াবেন না সালাদের জন্য এখানে সালাদের ক্ষেত্রে ফরজ বলা হয়নি নফল বলা হয়নি সুন্নত বলা হয়নি সুহান আল্লাহ কত সুন্দর আল্লাহ তালা স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ বলতে পারতেন যে আপনি এখানে ফরজ নামাজের জন্য ফরজ নামাজের জন্য দাঁড়াবেন না এটা বলতে পারতেন এটা বলেননি আল্লাহ বলেছেন আপনি এখানে সালাদের জন্য দাঁড়াবেন না কোন সালাদের জন্য দাঁড়াতে পারবেন না এখন আপনি কোন মসজিদে সালাদ পড়বেন আলা মিন আহাক্কু যে মসজিদ তাকুয়ার উপর নির্ভরশীল তাকুয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে সেই মসজিদের উপর আপনি দাঁড়াবেন সেই মসজিদে সালাদ আদায় করবেন আর মসজিদ তাকুয়ার গুণ তো আমি আগেই বলেছি উপরের যে গুণগুলো বলেছি কুফুরি মমিনদের মাঝখানে পার্থক্য সৃষ্টি করা ফাটল ধরানো এবং আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকা সেটা মুখ দিয়ে হোক ফতুয় দিয়ে হোক যেভাবে হোক উপরে তো আলোচনা গিয়েছে সেই আলোচনা সিফাত সেই সিফাত যদি কোনো মসজিদে না থাকে অর্থাৎ ইসলামের পরিপূর্ণ বিধানগুলো যেখানে আলোচনা করা যায় বয়ান করা যায় কোনো নিষেধাজ্ঞা নেই এবং নিষেধাজ্ঞা থাকলেও সেখানে সেগুলো মানা হয় না সেগুলো পায়ে নিজে চেপে ধরে আলোচনা করা হয় এই মসজিদগুলো মসজিদ তাকোয়া আপনারা সেখানে সালাদ পড়বেন আল্লাহ বলছেন আপনি সেখানে সালাদ পড়বেন এবং সেখানে সালাদ পড়া হচ্ছে মানে এইসব মসজিদে তাকোয়ার অন্তর্ভুক্ত যারা হবে যেসব মুসল্লিরা এই সব মুসল্লিরা আল্লাহ তালার যে পবিত্রতা অর্জন করতে চায় অন্তর পবিত্রতা বাহ্যিক পবিত্রতা সবকিছুই আর আল্লাহ বলছেন যে মসজিদে তাকোয়ার মধ্যে সালাদ আদায় করলে আই হারু এরা পবিত্রতা অর্জন করতে পারবে আর আল্লাহ হেবুল হিরিন আর আল্লাহ সুবাহ পবিত্রতা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন তো এখানে দেখা গেল যে মসজিদে তাকোয়ায় সালাদ আদায় করলে সালাদের মধ্যে খুশু খুশু আসবে সালাদ সুন্দর হবে আল্লাহ কবুল করবেন এবং পবিত্রতা অর্জন হবে আর যদি মসজিদে জোরারে নামাজ পড়েন আপনি দেখবেন যে নামাজের মধ্যে দাঁড়াইলে আপনি সারা পৃথিবী ঘুরছেন সারা পৃথিবী ভ্রমণ করছেন নামাজে মন বসছে না সালাতে মন বসছে না তো এগুলো হচ্ছে এমনি সালাত হচ্ছে না আপনি যে সালাতে মন বসলেও তো আপনার মসজিদে জেরারে নামাজ পড়া আল্লাহ নিষেধ করে দিয়েছেন আবাদা সম্পূর্ণ হারাম সালাত হচ্ছে না তো যেখানে সালাত হচ্ছে না সেখানে আপনার আল্লাহ কাছে কি জবাব দিবেন এখন আপনি বলতে পারেন যে আমি তো জানতাম না আমি তো ওজোরগ্রস্ত না ভাই আপনি আপনার খাওয়ার ক্ষেত্রে কোনটা ভালো আপনার অসুখ হলে চিকিৎসার ক্ষেত্রে কোনটা ভালো আপনার প্রয়োজন অপ্রয়োজন মানে দুনিয়া সব কিছু আপনি বুঝলেন কিন্তু আল্লাহ সুবাহ এলিম দিন আপনি বুঝলেন না তালাশ করলেন না খুঁজে বের করলেন না এটা তো আপনার ব্যর্থতা এটা তো ওজন নয় এটা তো ওজন নয় কোনো ওজন গ্রহণযোগ্য নয় এটা হচ্ছে শয়তানি ওয়াসা যাই হোক কথা অন্যদিকে আমরা না যাই এখন আমরা দেখব যে মসজিদ আরেকটি গুণ আছে মানে আরেকটি সিফাত পাওয়া গেলে সেটা মসজিদে জেরার হবে আর এটা আমি আগেই বলেছি আল্লাহ বলেছেন মা বিল কুফর অর্থ কাফের মুশ্রেক ও মুরতাদের কোনো অধিকার নেই যে তারা আল্লাহর মসজিদ সমূহের যে কোনো দায়িত্ব পালন করবে যখন তারা নিজেদের উপরেই নিজেদের কুফুরি সাক্ষ্য দিচ্ছে এদেরই সকল আমল সমূহ আল্লাহ সুবাহ ধ্বংস করে দিয়েছেন আর এরাই আগুনের চিরস্থে অধিবাসী আল্লাহ সুবাহ বলছেন যে মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোনো কুফফারের অধিকার নেই স্পষ্ট আয়াত যদি কোনো কুফফার মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে তাহলে ওই যে উপরের যে গুণগুলো বললাম সেই গুণগুলো তারা সেখানে প্রয়োগ করবে আল্লাহ সুবাহ আয়াতকে নিষিদ্ধ করবে বিভিন্ন আমলকে নিষিদ্ধ করবে তো যদি এরকম কোনো কুফাররা কোন মসজিদকে নিয়ন্ত্রণ করে আর আজকে দারুল কুফুর আমি আগেই বলেছি যে একেবারে গ্রাম পর্যায় থেকে শহর পর্যন্ত প্রত্যেকটা মসজিদেই প্রত্যেকটা মসজিদ না হলেও অধিকাংশ মসজিদেই অধিকাংশ মসজিদেই কমিটি রক্ষণাবেক্ষণকারী মোতাবল্লি সব হচ্ছে যে কোনো আপনার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী তারপরে অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে ঘুষখোর সুদখোর জোয়া জোয়া চোর সবগুলো এগুলো এগুলো হচ্ছে আপনার মসজিদের মেম্বার সদস্য আর এদেরকে যদি মসজিদে না নেওয়া হয় তারা এটা মসজিদে সাহায্য করে না বিধায় এদেরকে মসজিদে নেওয়া হয় কমিটি হিসাবে বা রক্ষণাবেক্ষণকারী হিসাবে আল্লাহ বলছেন যে এদেরকে নেওয়া নিষেধ হারাম এরা মসজিদের দায়িত্ব চলতে পারবে না এরা গণতন্ত্রের যে একটা ধর্ম আছে গণতন্ত্র নামক সে ধর্মের এবাদতকারী তারা ইসলামের এবাদতকারী নয় তো এইসব মুশ্রিক যারা কুফার যারা মুরতাদ যারা এরাও যদি কোনো মসজিদের রক্ষণাবেক্ষণকারী হয় সেই মসজিদে মসজিদে দেওয়ার সেই মসজিদে সালাদ আদায় করা সম্পূর্ণরূপে হারাম যা আমরা উপরের এই আয়াতগুলো থেকে দেখতে পেলাম আমরা তো বুঝলাম যে মসজিদে দেওয়ার কাকে বলে এবং এর হুকুম কি এখন তাহলে আমরা কোথায় সালাদ আদায় করব। যারা দারুল কুফুরে বসবাস করছেন এরা কোথায় সালাদ আদায় করবেন সেই বিষয়টার উত্তর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দিয়ে গেছেন স্পষ্ট আকারে দিয়ে গেছেন আমি হাদিস দুটো শোনাবো আরবি অর্থ আরবি এবারত পড়বো না কারণ এমনি আলোচনা লম্বা হয়ে যায় আরবি ইবারত না বলে শুধু অর্থ বলে তারপর ইনশাল্লাহ ব্যাখ্যা করে দেব আবুজর রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম আমার উরুদেশে হাত রেখে বললেন যদি তুমি এমন লোকের মধ্যে বেঁচে থাকো যারা সঠিক সময় থেকে সালাদকে পিছিয়ে দিবে তখন তুমি কি করবে তিনি বললেন আপনি যা আদেশ করবেন তিনি বললেন তুমি সময় মতো সালাদ আদায় করে নিবে একাকীভাবে তারপর তোমার প্রয়োজনে যাবে যদি সালাদ আরম্ভ হয়ে যায় অর্থাৎ যদি এদের সাথে সালাদ পড়তে হয় তাহলে তুমি মসজিদে যদি শরিক হতে বাধ্য থাকো শরিক হও তাহলে তুমি এদের সাথে শুধু উঠবস করবে যাতে তোমাকে ফেতনায় এদের ফেতনায় পেয়ে না বসে দ্বিতীয় হাদিসটি আমরা দেখব ওবাদা ইবনে সামেদ রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম বলেন অচিরেই এমন সব শাসক বর্গের আবির্ভাব হবে যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে সালাদকে তার রক্ত থেকে বিলম্বিত করে ধ্বংস করবে অতএব তোমরা তোমাদের সালাদ আদায় করে নেবে সময় মতো আর তাদের সাথে তোমরা জামাতে উঠবস করবে যেন তাদের ফেতনায় তোমরা আক্রান্ত না হও উপরের হাদিসটি ছিল সহি বুখারি নিচের হাদিসটি হল সুনান নাসাই এবং দুটি হাদিসে সহি এবং এই হাদিস থেকে আমরা যা বুঝতে পারলাম তা হলো আমরা মসজিদে জেরারে সালাদ করতে পারবো না উপরে আলোচনা থেকে বুঝলাম আল্লাহ রসুল সাল্লাম এখানে আমাদের সমাধান দিয়ে গেছেন দুটি হাদিস থেকে যে এমন সময় আসবে যখন এক শ্রেণীর শাসক আর এক শ্রেণীর লোক যারা সালাদকে পিছিয়ে দিয়ে সালাদকে ধ্বংস করবে তো সালাদকে পিছিয়ে দিয়ে বলতে সালাদ রক্তকে পিছিয়ে দিবে যেমন জোহরের সালাদকে আসলের সময় পড়া একসাথে পড়া বিভিন্ন কারণে যেটাকে আমরা বলি ইচ্ছাকৃতভাবে সালাদকে তরক করা এক অক্ত সালাদ আরেক অক্ত পড়া এটা হচ্ছে সালাদ তরক করা ইচ্ছাকৃত ভাবে তো এই সালাদকে পিছিয়ে দিবে সময় মতো সালাদ না পড়া আল্লাহ বলেছেন ইন্না সালাতা নিশ্চয় সালাদকে তার অক্তর ভিতরে পড়াটাই ফরজ করে দেওয়া হয়েছে তো সালাদকে অক্তের বাহিরে যদি কেউ নিয়ে সালাদকে পড়ে এক এক সালাতের অক্ত সালাতে নিয়ে পড়ে তাহলে সেটা সালাদ আদায় করা হবে না সেটা হবে সালাদকে ধ্বংস করা তো আল্লাহ রসুল বলেছেন যদি এই সময়টা তোমরা আসো পাও তাহলে তোমরা ভাবে সালাদ আদায় করে নিবে আর এই যে ফেতনা বাচ্চার ফেতনা শাসকদের ফেতনা বা সমাজের সেই লোকদের ফেতনার যদি তোমরা থাকো এদের সামনে তোমরা সালাদ শরিক হবে তুমি শুধুমাত্র উদ্বোস করবে কারণ তোমরা সালাদ তো আগেই সময় মতো আদায় করে নিয়েছো আলাদাভাবে তো এই হাদিস থেকে আমাদের মাস আলা হলো আমরা যারা মসজিদে জেরারে সালাদ আদায় করব না তারা সালাত আদায় করব একা একা সেটা হতে পারে বাসায় হতে পারে অফিসে হতে পারে মাঠ ঘাটে ইত্যাদি যে কোনো জায়গায় সালাদ আদায় করবো একা একা একা একা সালাদ আদায় করার ক্ষেত্রে এখানে দেখতে হবে যে যদি সম্ভব হয় দুজন তিনজনকে নিয়ে জামাত তৈরি করা সেটা নিজের বাপ মা ভাই বোন এদেরকে নিয়ে হতে পারে মহিলাদের ক্ষেত্রে সালাদ আদায় করলে তারা থাকবে পিছনে কাতারে একেবারে পিছনে কাতারে আর পুরুষদের নিয়ে সালাদ আদায় করলে তো সমস্যা নেই তো এটা হতে পারে আর যদি ফ্যামিলিতে এমন কেউ না থাকে যে যাদেরকে নিয়ে সালাদ আদায় করা সম্ভব তাহলে একা একভাবে সালাদ আদায় করতে হবে আর এখানে একটি কথা মনে রাখতে হবে যে আল্লাহ রসুলাম যতগুলো জামায়াতের জামায়াতে শরিক হওয়ার গুরুত্ব বর্ণনা করেছেন হাদিস প্রত্যেকটি হাদিস মসজিদে তাকওয়াতে সালাতের ক্ষেত্রে অর্থাৎ যদি দারুল ইসলাম হয় দারুল ইসলামের প্রত্যেকটি মসজিদ মসজিদ তাকোয়া খেলাফার ভূমির প্রত্যেকটি মসজিদ মসজিদ তাকোয়া এখানে কোনো ব্যক্তিকে অজরবিহীন মসজিদে সালাত আদায় করা থেকে বিরত রাখা বিরত থাকা জায়জ নেই এই সালাদ আদার ক্ষেত্রে কারণ আল্লাহ রসুলাম যখন হাদিসগুলো বর্ণনা করেছেন তখন আল্লাহ রসুলের স্থানটা ছিল দারুল ইসলাম এবং স্থানটা ছিল দারুল ইসলাম তখনই আল্লাহ রসুলাম হাদিসগুলো বর্ণনা করেছেন কিন্তু আল্লাহ সাল্লাম যখন মক্কিতে মক্কি জীবনে ছিলেন দারুল কুফুরে ছিলেন যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়নি তখন আল্লাহ রসুলাম হাদিস গুলো বর্ণনা করেননি কারণ তখন সাহাবিরা সালাদ আদায় করেছেন একাকীভাবে একাকীভাবে করেছেন আবার জামাতবদ্ধভাবে করেছেন তো জামাতবদ্ধভাবে যদিও করেছেন একাকীভাবে যদিও করেছেন কিন্তু ওই জামাতে শরীর হওয়াটা তখন ফরজে আইন ওয়াজিব ছিল না ফরজ ছিল না কিন্তু যখন আল্লাহ রসুল সাল্লাম মসজিদে নবমীতে আসলেন সেই মাদানি জীবনে আল্লাহ সুবাহ তালা তার রসুল সাল্লাহ মধ্যে আমাদের জানিয়ে দিয়েছেন যে দারুল ইসলামে আসার পরে মসজিদে তাকুয়াতে সালাত আদায় করা ফরজ ওয়াজিব এই ক্ষেত্রে বিনা কারণে এমনকি একটা অন্ধকেও সালাদ আদায় করা থেকে বিরত দেওয়া হয়নি জামাতের সাথে সেই জন্য আমাদের অন্তরে যেন ওয়াসপাসা না দেয় যে আমরা তো মসজিদে যে সালাদ আদায় করছি না আরে ভাই আপনার উপর ফরজ হচ্ছে আপনাকে দারুল ইসলাম প্রতিষ্ঠা করা আপনার স্থানে যদি তা সম্ভব না হয় আপনি হিজরত করে চলে আসেন দারুল ইসলামে তাহলে আপনি তো মসজিদে তাকুয়া পেয়ে গেলেন হাদিসের উপর আমল করতে পারছেন আর যদি আপনি সেখানে দারুল কুফুর অবস্থান করেন তাহলে তো আপনি পারছেন না মসজিদে তাকুয়া সালাদ আদায় করতে কারণ সেখানে মসজিদে তাকুয়া নেই যদি থাকে দু একটা সেটা ভিন্ন কথা সেখানে পড়তে পারেন কিন্তু যদি তাও না থাকে তাহলে আপনাকে সে আল্লাহ রসুলাম যেভাবে মক্কি জীবনে সালাদ আদায় করেছেন সেভাবে একা একইভাবে সালাদ আদায় করতে হবে আর এই হাদিস হচ্ছে আমাদের দুটো হাদিস হচ্ছে আমাদের প্রমাণ যে একা একইভাবে সালাদ আদায় করতে হবে এখন আপনি বলেন যে যদি বলেন যে আমি যদি মসজিদে না যাই সমাজ আমাকে খারাপ মনে করবে সমাজ আমাকে সন্দেহ করবে আমাকে জঙ্গিবাদী বলে তারা সন্দেহ শুরু করবে এক্ষেত্রে এই হাদিসের মধ্যে উত্তর দেওয়া আছে আল্লাহ স্পষ্ট বলে স্পষ্ট করে বলি দিয়েছেন একেবারে স্পষ্ট করে যে যদি সালাতে এদের সাথে শরিক হতে হয় শরিক হবা তবে সালাত আগাগে পড়ে নিবা এদের সাথে শরিক হওয়ার উদ্দেশ্য হবে শুধু উদ্বোস করবা কেন এদের ফেতনা থেকে বাঁচার জন্য এখন আপনি এই দুইটা হাদিসকে মিলান আপনার জীবনের সাথে আপনি একে একে সালাদ আদায় করবেন অথবা জামাতে যদি পড়েন তাহলে ফ্যামিলির লোক দিনে পড়বেন তাহলে এরপরে আপনি মসজিদে মসজিদে জেরারে যাবেন আপনার যদি সমস্যা থাকে যাবেন যে সেখানে আপনি এদের সাথে উদ্বোস করবেন মানুষকে দেখাবেন যে হ্যাঁ আমি সালাদ পড়ছি আমি আগের মতোই আছি আমি পরিবর্তন হয়নি কারণ হঠাৎ করে যদি আপনি সেখান থেকে চলে আসেন তাহলে আপনি এই যে আল্লাহ রসুল যে বলেছেন যে ফেতনার কারণে তোমরা এদের সাথে উদ্বোস করবা আপনি সেই ফেতনারই পড়বেন যদি এদের সাথে আপনি উদ্বোস না করেন মসজিদে যেয়ে তো আপনি এই জন্য এদের ফেতনা থেকে বাঁচার জন্য আপনি মসজিদে যেয়ে সালাদ আদায় করবেন মানে সালাদ আদায় করবেন না মসজিদে যে আপনি উদ্বোস করবেন এদের সাথে বাস এবার আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাম যখন মক্কি জীবনে ছিলেন তখন মক্কি জীবনে থাকার সময় আল্লাহ রসুল একদিন একটু উচ্চ উচ্চ আওয়াজে একটি সুরা পড়ছিলেন সালাতের মধ্যে সাথে সাথে আয়াত অবতীর্ণ হলো ওয়ালা হারবি সালাতিকা আপনি আপনার আওয়াজকে উচ্চ করবেন না মক্কি জীবনের আয়াত এটা হচ্ছে এই আয়াতের মক্কিতে অবতীর্ণ হয়েছে আপনি আপনার সালাদকে উচ্চ আয়তে পড়বেন না উচ্চ সুরে পড়বেন না কেন আল্লাহ রসুল সাল্লাম এবং সাহাবিরা যদি মক্কি জীবনে উচ্চ আওয়াজে সালাদ আদায় করতেন তাহলে কুফাররা আল্লাহ রসুল এবং সাহাবিদের কষ্ট দিত এর সম্পর্কে অনেক হাদিস রয়েছে তো এখান থেকে প্রমাণিত হলো আয়াত থেকে যে দারুল কুফরি থাকা অবস্থায় আপনি একা কিভাবে গোপনে গোপনে সালাদ আদায় করতে পারবেন এর দলিল আমরা পেয়ে গেলাম কোরআন এবং হাদিস থেকে এবার আমরা আরেকটি বিষয় আলোচনা করব এটা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে সেটা হচ্ছে হারামাইন শরীফাইন অর্থাৎ মসজিদুল হারাম যে দুটি আছে মসজিদে নবী ও মসজিদুল হারাম অর্থাৎ মক্কা বাইতুল্লাহ আর হচ্ছে মসজিদে কোবা মসজিদুল আকসা এই মসজিদগুলো মসজিদে জোরার কিনা উত্তর হচ্ছে এই মসজিদগুলো মসজিদে জোরার নয় এই মসজিদগুলো মসজিদে জোরার নয় আমি আবারও বলছি মসজিদে কাবা মসজিদ হারাম মসজিদ নবী এবং মসজিদে কুবা মসজিদ আকসা এই মসজিদগুলো মসজিদে জেরার নয় খুব ভালো করে বুঝুন কেন মসজিদে জেরার নয় প্রথমত আসি দলিল যে ঘটনা আল্লাহ রসুলামের পূর্ণাঙ্গ ঘটনাগুলো সমস্ত কিতাবে হাদিসের কিতাবে সিরাতের কিতাবে সব রয়েছে বিদ্যমান আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া মক্কি জীবনে কাবা শরীফের যে হারাম হারাম শরীফের যে সীমানা সে সীমানার মধ্যে ইবাদত করেছেন এবং হারাম শরীফের কাবা শরীফের ছায়ার মধ্যে থেকে ইবাদত করেছেন ছায়া যে আছে যে রোদ যে ছায়া হয় সে ছায়ার মধ্যে থেকে ইবাদত করেছেন যদিও হারাম শরীফের সীমানা অনেক বড় কিন্তু উনি কাবা শরীফ পাশে ইবাদত করেছেন তো এই যে কাবা শরীফ পাশে ইবাদত করছেন সেই মসজিদ অর্থাৎ বাইতুল্লার ভিতরে তখন তিনশো ষাটটা মূর্তি ছিল কুফুরি ছিল তিনশো ষাটটা মূর্তি থাকা সত্ত্বেও আল্লাহ রসুল সাল্লাম কাবা শরীফের পাশে ইবাদত করেছেন তো কাবা শরীফের পাশে মসজিদে যে ইবাদত করলেন এটা মসজিদে জেরার হলে কি আল্লাহ রসুল সেখানে করতেন করতেন না আল্লাহ রসুল সাল্লাম এবং সাহাবা ইকরাম মসজিদে হারামের সীমানায় থেকে সালাত আদায় করেছেন এতেকাফ করেছেন সবকিছুই করেছেন সবকিছু করেছেন তো এই যে আল্লাহ রসুল সাল্লামের আমল সেটা হচ্ছে শুধুমাত্র মসজিদে নববী এবং মসজিদের হারামের জন্য খাস এটা অন্য কোনো অন্য কোনো মসজিদের জন্য খাস নয় আর এই খাস আল্লাহ সুবাহ নিজেই করে দিয়েছেন আল্লাহ রসুল নিজেই করে দিয়েছেন কারণ মসজিদে কোবা যেটা ছিল এটার ক্ষেত্রে যে আয়াত অবতীর্ণ হয়েছে সে আয়াতের একটা উদ্দেশ্য ছিল মসজিদে কোবা যে মসজিদ তাকোয়ার অর্থাৎ পৃথিবীতে যত মসজিদ রয়েছে সেই মসজিদ তাকোয়ার প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কোবা এবং মসজিদুল আকসা এই মসজিদুল আকসার দিকে ফিরে আল্লাহ রসুল্লাম কেবলার দিক ওটা কিবলা ছিল ওদিকে ফিরে সালাদারি করেছেন তো এই এরকম আরো শত শত হাদিস রয়েছে মানে আয়াত রয়েছে যেগুলো দিয়ে প্রমাণ করা যাবে যে মসজিদুল হারামাইন অর্থাৎ মসজিদুল কাবা কাবা শরীফ যেটা আমরা বলি মসজিদুল হারাম মসজিদ নবী মসজিদে কোবা মসজিদ আকসা এই চারটা মসজিদ এটা এটা দিনও মসজিদে জেরার ছিল না আর ভবিষ্যতেও হবে না এমনকি আল্লাহ মেয়াজের মেরাজের সময় মসজিদ আকসাতে সমস্ত সমস্ত নবীদেরকে সেখানে সালাদাতে করেছিলেন তো যাই হোক অনেক দলিল রয়েছে আলোচনা লম্বা করতে চাচ্ছি না এজন্য এই চারটা মসজিদের ক্ষেত্রে যে হাদিসগুলো বর্ণনা হয়েছে যে মসজিদে হারামে সালাত পড়লে এত নেকি মসজিদে কোবাতে পড়লে এত নেকি মসজিদে নবীতে পড়লে এত নেকি মসজিদ আকসাদে পড়লে এত নেকি যদি কেউ একাকি এইসব মসজিদে সালাদ আদায় করে ওই ব্যক্তি এই সবগুলো এই নেকিগুলো পাবে কিন্তু এখন কথা হলো যে এই মসজিদে যারা ইমাম বর্তমানে বর্তমানে এই মসজিদে যারা ইমাম এদের পিছনে সালাদ আদায় করা যাবে কিনা পরিষ্কার উত্তর এদের পিছনে সালাদ আদায় করা সম্পূর্ণরূপে হারাম কারণ পৃথিবীতে যত মুরতাদ রয়েছে সবচেয়ে নিকৃষ্ট মুরতাদ হচ্ছে এই সব বিশেষ করে মসজিদুল হারামাইন এই দুটা মসজিদের ইমাম এরা এত নিকৃষ্ট মুরতাদ এত নিকৃষ্ট শয়তান যে পৃথিবীতে অন্যান্য মুরতাদ যে বর্তমানে আছে তার থেকে সবচেয়ে নিকৃষ্ট মুরতাদ হচ্ছে এরা আল্লাহ সুবাহ বলেছেন ফকাতিরু আইম্মাতাল কুফুর যারা ইমামের কুফুর এদেরকে তোমরা আগে হত্যা করো কদল করো তো এরা এনা মুরতাদ কেন বললাম আপনারা জানেন যে বর্তমানে আলে সালুল অর্থাৎ সৌদি যে পরিবার রয়েছে বা রাষ্ট্র একটা সৌদি নামক যে রাষ্ট্রের মূর্তি রয়েছে এই যে রাষ্ট্র সীমানাগুলো এগুলো মূর্তি তো এই যে একটা সৌদি নামক যেটা মূর্তি রয়েছে এই মূর্তি ওরা তৈরি করেছে এই সীমানা যাই হোক আমি সীমানার দিকে যাচ্ছি না আলোচনার দিকে যাচ্ছি না ওটা ভিন্ন প্রসঙ্গ তো এই যে বর্তমানে যে ওদের ওদের যে নিজম আলে সালুলের যে কুফুরি নিজম এই কুফুরি নিজামের অন্তর্ভুক্ত হলো মসজিদুল হারামাইন অর্থাৎ অন্যান্য সমস্ত মসজিদের মতো এই দুইটা মসজিদের ইমাম মাজিনের অথবা অন্যান্য যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো হচ্ছে রাষ্ট্রীয় পোস্ট এই পোস্টগুলো এই পদগুলো শুধুমাত্র তাগুদ অর্থাৎ বাদশাহ ওদের যে বাদশার যে তাগুদ আছে তাগুদি বাচ্চাই শুধু নিয়োগ দিতে পারবে তো এই যে এই পোস্টগুলো এখান থেকে সরকার যা বলবে যা করবে যেরকম ফতুয়া চাবে ঠিক সেরকম ওদের করতে হবে আর ঠিক তাই ওরা করছে ওরা ওদের বেতনভুক্ত পাঁচ একটা গোলাম এসব মসজিদের মহাজন গুলো সব সব তো এখন আসুন ওদের হৃদ্যা অনেক রয়েছে ওদের হৃদ্যা সম্পর্কে আলোচনা করতে গেলে আসলে ভিন্নটা আলোচনা প্রয়োজন কিন্তু এখানে আমি সংক্ষিপ্ত করে বলবো যে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কুফার হচ্ছে সলিভ হচ্ছে আমেরিকা এবং তার দোসররা অর্থাৎ জাতিসংঘ অথবা নেটো অথবা অন্য সমস্ত কুফাররা এর মধ্যে প্রধান হচ্ছে আমেরিকা আর আমেরিকার প্রধান সদিক বা বন্ধু বা সহযোগী হচ্ছে আলে সালুল গোষ্ঠী সৌদি আরব এই সৌদি আরব সারা পৃথিবীতে মুসলিমদের হত্যা করছে ইরাক শাম হোরাসান লিবিয়া ইয়েমেন সারা পৃথিবীতে সারা পৃথিবীতে তারা মুসলিমদের হত্যা করছে মুজাহিদদের হত্যা করছে বিনা হিসাবে বোমা ফেলে তারা হত্যা করছে তো এই যে তারা হত্যা করছে আর গোষ্ঠী এই হত্যা কি তারা হারাম মনে করে করছে না হালাল মনে করে করছে তারা এটাকে জেহাদ মনে করে করছে হালাল মনে করে করছে প্রিয় ভাইরা আমার এই যে হালাল মনে করে করছে এই ফতুয়া এই ফতুয়া দিয়েছে এই যে মসজিদের ইমামগুলো এই যে এদের মুফতিগুলো দুই মসজিদের ইমামগুলো সহ অন্যান্য মসজিদের ইমামগুলো এবং ওদের যে ওলামা রয়েছে পাঁচ একটা গোলাম রয়েছে ইহুদি খ্রিস্টান রয়েছে এই ইহুদি খ্রিস্টান নামধারী ওলামারা এই ফতুয়া দিয়েছে যে এরা হচ্ছে সন্ত্রাসী এরহাবি খারিজি এদেরকে হত্যা করে দাও এদের ফতুয়ার মাধ্যমেই সারা পৃথিবীতে আজকে এই আলসারুল গোষ্ঠী মুসলিমদের হত্যা করে যাচ্ছে তাহলে যাদের যেসব মসজিদ হারামের মসজিদের মসজিদুল হারাম মসজিদ নবী এবং অন্যান্য মসজিদ এবং অন্যান্য ওলামা যাদের ফতুয়াতে ওরা কুফরি করে যাচ্ছে ওরা মুসলিমদের হত্যা করে যাচ্ছে তাহলে এই যে কুফুরগুলো যারা ফতুয়া দিয়েছে এর থেকে বড় কে হতে পারে ভাই হতে পারে না আল্লাহ এদের সম্পর্কে বলেছেন ফকাতিলু কুফুর এই কুফুরের মাথাগুলোকে এই কুফুরের ইমামগুলোকে আগে হত্যা করো তাহলে এখন আমাদের অবস্থানটা কোথায় আমরা তো মনে করি যে আরে মসজিদে নববী আর হচ্ছে মসজিদুল হারামের ইমাম হতে পারলে কত সৌভাগ্য না জানি কত ভালো মানুষ তারা না জানি কত ভালো মানুষ না জানি কত মায়ের দোয়া পেয়েছে বাবার দোয়া পেয়েছে আর কত আল্লাহর না নাহালিকে তারা মসজিদের হারাম আর মসজিদে নবী এগুলোর ইমাম হতে পারে ভাই আসুন এবার আমরা একটু ইতিহাসের দিকে যাই আল্লাহ রসুল সাল্লাম যখন মক্কা অবস্থান করছিলেন মদিনা হিজরত করার পূর্বে তখন আল্লাহ রসুল সেখানে মজুদ সাহাব একরাম সেখানে মজুদ আবু বক্কর মজুদ আরো অনেক সাহাবিরা মজুদ সেখানে কাবা শরীফের মসজিদুল হারামের প্রধান দায়িত্বশীল কে ছিল জানেন আপনারা সেটা সবাই জানেন মিস্টার আবু জাহেল আবু জাহেল মসজিদের হারামে সারা দিন পরে থাকতো সারা দিন আবু জাহেল মসজিদে হারামের খেদমত করত তিনশো ষাটটা মূর্তির সংগ্রহ একেবারে রক্ষণাবেক্ষণ সব করত তো এই যে আল্লাহ রসুল সেখানে মজুদ আর সেই মসজিদুল কাবা অর্থাৎ বাইতুল্লাহ যে মোতাবল্লি বাইতুল্লাহর মোতাবল্লি দায়িত্বশীল ইমাম কে সেখানে আবু জাহেল তাহলে কি এখন আপনি বলবেন আস্তাকুল্লাহ আল্লাহ রসুল থেকে আবু জাহেল উত্তম আস্তাকফিরুল্লাহ কথা বলা যাবে কোনোদিন বলা যাবে না তার মানে আবু জাহেল যদিও কাবার খেদমত করেছে নিয়ন্ত্রণ করেছে সবকিছু করেছে কিন্তু তার ইমান ছিল না কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো যে আবু জাহেল তো কাবা শরীফের কি ছিল অনেক বড় হুজুর ছিল পীর ছিল শায়েক ছিল মোতাল্লি ছিল সবকিছু ছিল তাহলে কি এটা কি প্রমাণ করবে যে বুঝাহেল সহি মসজিদের হারামের যে ইমামগণ মুরতাদ সুদাই সহ আরো অন্যান্য যারা আছে এদের কথা আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন গোলাম আহমদ কাদিয়ানি যেভাবে বলেছিল যে ইংরেজরা হচ্ছে আল্লাহ রহমত স্বরূপ তোমরা এদেরকে মেনে নাও এদের এদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম ঠিক একই ফতুয়া দিয়েছে এই মুরতাদ সুদাইস এবং তার অন্যান্য সমস্ত ওলামারা আপনি দেখবেন ইন্টারনেটে ইউটিউবে গুগলে অনেক সাইটে মুসলিমদের বিরুদ্ধে এদের ফতুয়া মুজাহিদের বিরুদ্ধে এদের ফতুয়া রয়েছে এবং মুসলিমদের হত্যা করা ফতুয়া রয়েছে সব আরবিতে রয়েছে এবং কিছু ইউটিউবে ভিডিও রয়েছে একটা ভিডিও দেশে বলেছে একটা কনফারেন্স থেকে সে আমেরিকা থেকে আসছিল সে বলেছে যে আজকে সারা দুনিয়াতে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র কার্যকরীভাবে বর্তমান বিশ্বের মূল চালিকা শক্তি আমেরিকা ও সৌদি আরব এই পৃথিবীতে আল্লাহর দয়া ও অনুগ্রহ দেখুন ঠিক একইভাবে পুরা মিথ্যানবী দাবিয়া মিথ্যানবী দাবিদার গোলাম আহমদ কাদিয়ানির কথা একই একই রকম কথা এরপর সে বলছে সৌদি রাজা ও আমেরিকার প্রেসিডেন্ট সৌদি রাজা ও আমেরিকার প্রেসিডেন্টের নেতৃত্বে বর্তমান বিশ্বের মানবতাকে শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমরা বিশ্বে সমস্ত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি আমরা আল্লাহর নিকট কামনা করছি তিনি যেন তাদের এই পদক্ষেপ গুলোকে সহজ করে দেন অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট এবং আল সালুলের যে প্রধান বাদশাহ এর কথা সে বলেছে যে তাদের পদক্ষেপকে সহজ করে দিন এবং এদেরকে আল্লাহ তালা অটল রাখুন চিন্তা করুন এই যে এদেরকে অটল রাখুন কুফুরের উপর মানে কত বোকা এরা কুফুরি করছে আবার দোয়া করছে যে কুফুরি অর্ডার রাখুন যাই হোক আমার এখানে বলার উদ্দেশ্য ছিল শুধু আপনারা এতটুক যেন দেখেই মানে অন্তরকে যেন নরম করে না ফেলেন যে সে তো মসজিদে কাবা শরীফের ইমাম সে তো হারাম শরীফের এবং এমন যেন না হয় সেই জন্য আমি বলবো আমরা মসজিদে জেরাজ সম্পর্কে যা দেখলাম তা হলো মসজিদে জেরাজ আমরা সালাদ পড়ব না আর বাইতুল্লাহ মসজিদুল হারাম মসজিদে কোবা মসজিদ আকসা সেখানে সেখানে আমরা আলোচনা করেছি এই মসজিদগুলো মসজিদে জেরার নয় একাকীভাবে সালাত আদায় করা যাবে এবং সেই সালাতের যেই ফজিলতগুলো রয়েছে তা পাওয়া যাবে কিন্তু এইগুলো এই মসজিদগুলো মুজাহিদদের হাতে বিজয় না হওয়া পর্যন্ত এই মোর্তাদের পিছনে সালাত আদায় করা যাবে না উপরের যত আলোচনা করা হয়েছে তা সরাসরি কোরআন থেকে ও সহি হাদিস থেকে আর সমস্ত ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়েছে তাফসির কিতাবগুলো থেকে আর তা হল তফসির তবারি ফতহুল কাদির তফসির সাঈদি আইসার তফসির তফসির ইবনে কাসির তফসির কুরতুবি আর তফসির সহি সহ অসংখ্য কিতাব থেকে আল্লাহ সুবাহ আমাদেরকে আলোচনা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া এই দশটি মোবাইল শেয়ারিং কিংবা ইন্টারনেট শেয়ারিং এর মাধ্যমে আপনারাও স্বভাবের অংশীদার হন জাজা খুমুল্লাহ খাইরান